সুরা আল আনকাবুত বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ألف لام ميم আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون লোকেরা কি মনে করিয়া লইয়াছে যে আমরা ইমান আনিয়াছি শুধুমাত্র এইটুকু বলিলেই তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইবে আর তাহাদিগকে পরীক্ষা করা হইবে না ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين অথচ আমরা তো ইহাদের পূর্বে অতিক্রান্ত সকল লোককেই পরীক্ষা করিয়াছি আল্লাহকে তো অবশ্যই দেখিয়া লইতে হইবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون যেসব লোক খারাপ কাজ করিতেছে তাহারা কি এই কথা মনে করিয়া লইয়াছে যে তাহারা আমাকে ছাড়াইয়া যাইতে পারিবে তাহারা বড়ই ভুল ও খারাপ ফয়সালা করিতেছে من كان يرجو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 এখন যদি তোমার রবের তরফ হইতে বিজয় ও সাহায্য আসিয়া যায় তাহা হইলে এ ব্যক্তিই বলিবে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম দুনিয়াবাসীর মনের অবস্থা কি আল্লাহ তালার খুব ভালোভাবে জানা নাই وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين আর আল্লাহকে তো যাচাই করিয়া দেখিতেই হইবে কে ইমানদার আর কে মুনাফিক وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون এই কাফির লোকেরা ইমানদার লোকদিগকে বলে তোমরা আমাদের পন্থা অনুসরণ করো আর তোমাদের দোস্ত্রুটিগুলিকে আমরা নিজেদের উপর চাপাইয়া লইব অথচ তাহাদের দোস্ত্রুটি ও অপরাধের মধ্যে কিছুই ইহারা নিজেদের উপর গ্রহণ করিতে প্রস্তুত হইবে না ইহারা নিঃসন্দেহে মিথ্যে কথা বলে وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون তবে ইহারা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো অনেক বোঝাও কিয়ামতের দিন নিঃসন্দেহে তাহাদের এইসব মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে যাহা তাহারা এখন করিতেছে ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون আমরা নুহকে তাহার জাতির লোকদের নিকট পাঠাইয়াছি এবং সে পঞ্চাশ কম এক হাজার বৎসর কাল তাহাদের মধ্যে অবস্থান করিয়াছে শেষ পর্যন্ত তুফান তাহাদিগকে ঘিরিয়া ফেলিল এমন অবস্থায় যে তাহারা ছিল জালিম فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين অতঃপর নৌকে ও নৌকার আরোহীদিগকে আমরা বাঁচাইয়া দিলাম এবং উহাকে দুনিয়াবাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন বানাইয়া দিলাম وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون আর ইব্রাহিমকেও পাঠাইয়াছি যখন সে তাহার জাতির লোকদিগকে বলিল আল্লাহর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 করিয়াছে আর রাসুলের উপর স্পষ্টভাবে পয়গাম পৌঁছাইয়া দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير এই লোকেরা কি কখনো লক্ষ্য করিয়া দেখে নাই আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন তারপর উহারই পুনরাবৃত্তি করেন নিঃসন্দেহে ইহা আল্লাহর পক্ষে তো অতীব সহজ কাজ ইহাদিগকে বলো যে তোমরা পৃথিবীতে চলাফেরা করো আর লক্ষ্য করিয়া দেখো যে তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন তারপর আল্লাহ তালা দ্বিতীয়বারও জীবন দান করিবেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون তিনি যাহাকে চাহিবেন শাস্তি দিবেন আর যাহার প্রতি ইচ্ছা দয়া ও অনুগ্রহ করিবেন তোমরা তাহারই দিকে ফিরিয়া যাইবে وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من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 জাতির নিকট ইহা বলা ছাড়া আর কোনো জবাব রহিল না যে তাহারা বলিল লইয়া আসো তোমার আল্লাহর আজাব যদি তুমি সত্যবাদী হইয়া থাকো লুত বলিল হে আমার রব এই বিপর্যয়কারী লোকদের মোকাবিলায় তুমি আমাকে সাহায্য করো ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين আর আমার প্রেরিতরা যখন ইব্রাহিমের নিকট সুসংবাদ লইয়া পৌঁছিল তখন তাহারা তাহাকে বলিল আমরা এই জনপদের লোকদিগকে ধ্বংস করিয়া দিব এখানকার অধিবাসীরা বড়ই জালিম হইয়া গিয়াছে قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين ইব্রাহিম বলিল সেখানে তো লুত বাস করে তাহারা বলিল আমরা ভালো করিয়াই জানি সেখানে কে কে রহিয়াছে আমরা তাহার স্ত্রী ছাড়া তাহাকে এবং তাহার পরিবারের অন্যান্য সকলকে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 আমরা এই জনপদটিকে একটি সুস্পষ্ট প্রকাশ্য নিদর্শন রাখিয়া দিয়াছি সেই লোকদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগায় وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আর মাদিয়ানে আমরা পাঠাইয়াছি তাহাদের ভাই সুয়াইবকে সে বলিল হে আমার জাতির লোকেরা আল্লাহর বন্দেগি করো এবং শেষ দিনের প্রত্যাশী হও আর জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হইয়া বাড়াবাড়ি করিয়া বেড়াইও না فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين কিন্তু সেই লোকেরা তাহাকে মিথ্যা মনে করিয়া অমান্য করিল শেষ পর্যন্ত এক ভয়াবহ ভূমিকম্প তাহাদিগকে গ্রাস করিল এবং তাহারা নিজেদের ঘরবাড়িতে উপর হইয়া পড়িয়া রহিল وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমরা ধ্বংস করিয়া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 الظالمون আসলে এইগুলি হইতেছে উজ্জ্বল নিদর্শন সেই বিশেষ লোকদের অন্তরে যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে আর আমাদের আয়াতসমূহ জালিম লোক ব্যতীত আর কেহ অস্বীকার করে না وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين এই লোকেরা বলে এই ব্যক্তির উপর তাহার রবের তরফ হইতে নিদর্শনাবলী নাজিল করা হয় নাই কেন বলো নিদর্শনাদি তো আল্লাহর নিকট রহিয়াছে আর আমি তো শুধু সুস্পষ্টভাবে ভয় প্রদর্শক ও সাবধানকারী أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون এই লোকদের জন্য এই কি যথেষ্ট নহে যে আমরা তোমার প্রতি কিতাব নাজিল করিয়াছি যাহা এই লোকদিগকে পড়িয়ে শোনানো হয় আসলে ইহাতে রহিয়াছে রহমত ও নসিহত সেই লোকদের জন্য যাহারা ইমান আনে قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون বলো আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তালা যথেষ্ট তিনি আসমান ও জমিনের সবকিছুই জানেন যেসব লোক বাতিলকে মানে এবং আল্লাহকে অমান্য করে তাহারাই ক্ষতির মধ্যে থাকিবে ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون এই লোকেরা অবিলম্বে আজাব আনার জন্য তোমার নিকট দাবি করিতেছে যদি ইহার জন্য একটা সময় নির্দিষ্ট করিয়া দেওয়া না হইত তবে এতদিনে তাহাদের উপর আজাব আসিয়াই যাইত আর নিঃসন্দেহে উহা অবশ্যই আসিবে আসিবে সহসাই এমন অবস্থায় যে তাহারা উহা টেরি পাইবে না يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين ইহারা অবিলম্বে আজাব আনার জন্য তোমার নিকট দাবি জানাইতেছে অথচ জাহান্নাম এই কাফির দিগকে ঘিরিয়া রাখিয়াছে يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون সেই দিন যখন আজাব তাহাদিগকে উপরের দিক হইতে ঢাকিয়া দিবে আর পায়ের নিচ হইতেও এবং বলিবে যে এখন নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করো يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার বান্দাগণ যাহারা ইমানানি আছো আমার পৃথিবী তো বিশাল বিস্তীর্ণ অতএব তোমরা আমারই বন্দেগীর আদর্শ গ্রহণ করো كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে তারপর তোমরা সকলে আমারই দিকে প্রত্যাবর্তিত হইবে যাহারা ইমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহাদিগকে আমরা জান্নাতের সুউচ্চ অট্টালিকা সমূহে থাকিতে দিব যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হইবে সেখানে তাহারা চিরদিনই থাকিবে কতই না উত্তম প্রতিদান আমলকারী লোকদের জন্য والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যাহারা ইমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহাদিগকে আমরা জান্নাতের সুউচ্চ অট্টালিকা সমূহে থাকিতে দিব যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হইবে সেখানে তাহারা চিরদিনই থাকিবে কতই না উত্তম প্রতিদান আমলকারী লোকদের জন্য الذين صبروا وعلى ربهم يتوكلون সেই লোকদের জন্য যাহারা সবর করিয়াছে আর যাহারা নিজেদের রবের উপর ভরসা করে وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم কত জন্তু জানোয়ারই তো এমন আছে যাহারা নিজেদের রিজিক বহন করিয়া চলে না আল্লাহ তাহাদিগকে রিজিক দান করেন আর তোমাদের রিজিক দাতাও তিনি তিনি সবকিছুই শোনেন ও জানেন ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن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 বলিবে আল্লাহ বলো সব প্রশংসা আল্লাহরই জন্য কিন্তু অনেক লোকই তাহা বুঝিতেছে না وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আর এই দুনিয়ার জীবন শুধু একটি খেলা ও মন ভুলানোর ব্যাপার ছাড়া আর কিছুই নহে আসল জীবনের ঘর তো পরকাল হাই এই কথাটি যদি ইহারা জানিত فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون এই লোকেরা যখন নৌকায় সওয়ার হয় তখন নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেজ করিয়া তাহার নিকট দোয়া করিতে থাকে অতঃপর যখন তিনি তাহাদিগকে বাঁচাইয়া স্থলভাগে পৌঁছাইয়া দেন তখন সহসায় তাহারা শির করিতে শুরু করে যেন আল্লাহর দেওয়া মুক্তির প্রতি তাহারা অকৃতজ্ঞতা প্রকাশ করিতে পারে এবং মজা লুটিতে পারে ঠিক আছে শীঘ্রই তাহারা জানিতে পারিবে أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ইহারা কি দেখে না আমরা একটি শান্তিপূর্ণ হেরেম বানাইয়া দিয়াছি অথচ তাহাদের চারিদিকে লোকদিগকে ছিনাইয়া লইয়া যাওয়া হয় এত সত্ত্বেও কি এই লোকেরা বাতিলকে মানিতে থাকিবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করিবে ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিমার কে হইবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা প্রকৃত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে যখন উহা তাহাদের সামনে আসিয়া পৌঁছিয়া গিয়াছে এইরূপ কাফিরদের স্থান কি জাহান্নাম হইবে না والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আর যাহারা আমারই জন্য চেষ্টা সাধনা করিবে তাহাদিগকে আমরা আমাদের পথ দেখাইব আর আল্লাহ নিশ্চিতই নেককার লোকদের সঙ্গে রহিয়াছেন